যে হুদাই বিয়ায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যে বায়াত নিয়েছিলেন সেই সময়ের কথাটাই বলা হয়েছে যে আল্লাহ সুবাহান অবশ্যম্ভাবী একটা যুদ্ধ হওয়ার ছিল সেটাকে বন্ধ রেখেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম উমরা করার উদ্দেশ্য নিয়ে চোদ্দশো থেকে পনেরোশো সাহাবাকে সাথে নিয়ে মক্কায় যখন রওনা দিয়েছিলেন আর এই সংবাদটা মক্কার কুরাইশগঞ্জ যখন পেল তখন তারা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটা সেনাবাহিনী গঠন করেছিল তাদেরকে প্রতিরোধ করার জন্য যখন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে মক্কার কুরাইশদের একটা বাহিনী রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উমরা পালনের উদ্দেশ্যে যারা রোহানা দিয়েছিলেন তাদেরকে প্রতিরোধ করার জন্য তারা এগিয়ে এসেছিল এই সংবাদ জানার পর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম রাস্তা পরিবর্তন করলেন সাহাবাদেরকে বললেন যে ওই দিকে খালেদ তার সৈন্যবাহিনী নিয়ে আসছে তোমরা ডান দিকে রাস্তায় এগিয়ে চলো এই ডান দিকে যখন রাস্তা ধরে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এগিয়ে গেলেন তখন এক জায়গায় রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের উঠনি কাসওয়া বসে পড়েছিল উঠানোর চেষ্টা করা হলো কিন্তু সে উঠছে না সকলে বলতে থাকলেন কাসওয়া তো এক গুইমি করছে রাসুল্লাহ সাল্লু বললেন না কাসুয়া একগুইমি করেনি আর একগুইমি করার স্বভাব তার নাই এই কাসমাকে বসিয়ে দিয়েছেন সেই আল্লাহ যে আল্লাহ হাতির বাহিনীকে থামিয়ে দিয়েছিলেন এরপর রাসুল্লাহ সাল্লু নামলেন এবং নিজে সে কাসুয়াকে উঠালেন তখন কাসুয়া আবার চলল সে কাসুয়া গিয়ে হুদাইবিয়া পর্যন্ত পৌঁছল যখন রাস্তা পরিবর্তন করে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম হুদাইবিয়া গিয়া পৌঁছে গেলেন তখন খালেদ ইবনে ওয়ালিদ বুঝতে পারলেন তারা এই রাস্তা পরিবর্তন করেছেন তখন তিনি মক্কায় এই সংবাদটা পাঠিয়ে দিলেন মক্কাবাসী তখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিল যে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের এই বাহিনীর সামনাসামনি না হয়ে তিনি একেবারে মক্কায় এইভাবে চলে আসতে পেরেছেন এই জন্য তাদের মধ্যে একটু ভীতি সৃষ্টি হয়ে গিয়েছিল তাদের মধ্যে যুদ্ধ করার সেই মানসিকতা তখন দূরীভূত হয়ে গিয়েছিল যেই কারণে তারা নিজেদের পক্ষ থেকেই তারা আপুষ প্রস্তাবের পরামর্শগুলো করছিল একজনের পর একজন রাসুলের কাছে প্রেরণ করছিল এক একজন এসে এক এক ধরনের কথাবার্তা বলতো কিছু কথাবার্তা বলে আবার চলে যেত এইভাবেই শেষ পর্যন্ত সুহাইল যখন আসলো সুস্পষ্ট প্রস্তাব নিয়ে তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সুহাইলকে দেখেই বললেন এখন বিষয়টা সহজ হয়ে যাবে তখন সুহাইল আসার পর সুহাইল শব্দের শাব্দিক অর্থই হলো কিন্তু সহজ এই জন্য তিনি বলছেন এখন সহজ হয়ে যাবে তখন আসলেই সহজ হয়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই সময় বলেছিলেন যে মক্কাবাসীগণ আজ আমার কাছে যা চাইবে যদি আল্লাহর বিধানের বিপরীত না হয় আমি তাতেই রাজি থাকব কারণ আল্লাহ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে ওই অবহিত করেছিলেন যে এখানে যেন যুদ্ধ করা না হয় আর মক্কাবাসীদের মধ্যে একটা ভয় সৃষ্টি করে দিলেন যেন তারা এখানে যুদ্ধ না বাদায় এই জন্য তারাও যুদ্ধ করার আর মানসিকতা পোষণ করেনি আল্লাহ এখানে বলে দিয়েছেন তিনি আল্লাহ যিনি তাদের হাতকে তোমাদের থেকে বিরত রেখেছেন আর তোমাদের হাতকে তাদের থেকে বিরত রেখেছেন মক্কা উপত্যকায় বিবাপনে মক্কা মিমবাহাদি আন আজ ফরাকুম আলাইহিম তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর এখানে এই বিজয়ী করার পর বলতে যে বোঝানো হলো তখন অত বিজয় হয়নি আসলে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে এটাই বড় বিজয় তা আল্লাহর কাছে সবচেয়ে বড় বিজয় এটাই এই হুদাই বিয়ার সেই অবস্থানটা এবং সেখানকার চুক্তি এবং সেখানকার বায়াত এটাই প্রকৃতপক্ষে বিজয় এই বিজয়টাই সুদূর প্রসারী একটা বিজয় এনে দিয়েছিল যদি সেদিন এখানে যুদ্ধ হতো তাহলে মক্কা বিজয়ী বিজয় করতেন সাহাবারা রাসুলের নেতৃত্বে মক্কার অধিবাসীরা পরাজিত হতো এটা নিশ্চিত যা গতকালকে আমরা আলোচনা এটা পেয়েছি এটা নিশ্চিত ছিল আল্লাহর ফায়সালা ছিল তারা পরাজিত হয়ে যেত রাসুল এবং রাসুলের বাহিনী সেখানে বিজয়ী হতেন কিন্তু সেই বিজয়টা শুধু মক্কার উপর একটা বিজয় হতো কুরাইশির উপর একটা বিজয় হতো কিন্তু আল্লাহ এই বিজয়টাকে অনেক বড় বিজয়ের একটা কেন্দ্র বানাতে চান বৃত্তি বানাতে চান এই হুদাইবিয়ার এই চুক্তি এবং বায়াতকে বড় বিজয়ের একটা বৃত্তি বানাতে চান এটা হলো আল্লাহর পরিকল্পনা আল্লাহর কাছে এই পরিকল্পনা ছিল যে ইসলামের প্রকাশ্য দাওয়াত সাহাবাগন দিতে পারেননি প্রচুর মানুষ সে দাওয়াত গ্রহণ করার জন্য তৈরি আছে কিন্তু তাদের কাছে এই সংবাদটি পৌঁছে না নিরাপদে পৌঁছানো যাচ্ছে না আল্লাহ চাচ্ছিলেন এই সংবাদটি নিরাপদে তাদের কাছে পৌঁছে দেওয়া হোক আর এই লোকজন যাতে সহজে ইসলাম গ্রহণ করতে পারে আল্লাহ এটা চাচ্ছিলেন মদিনার আশপাশে কোথাও যেন ইসলামের আর দুশ্মনদের অস্তিত্ব না থাকে হুদাই বিহা যখন গিয়েছিলেন তখনও তো খায়বার ইহুদিদের বড় একটা দুর্গ রয়ে গিয়েছিল এটা মুসলমানদের জন্য বড় কথির একটা কারণ এই জন্য আল্লাহ চাচ্ছিলেন এই খায়বারকে পরাজিত করে মুসলমানদেরকে খাইবারের উপর বিজয় দান করবেন আর খাইবারের সকল সম্পদ মুসলমানরা লাভ করবে তাদের অস্ত্র শস্ত্রগুলো লাভ করবে এত করে মুসলমানদের এই তাদের বিজয় অভিযানগুলো আরো বিস্তৃত হবে অপ্রতিরুদ্ধ হবে বিভিন্ন গোত্রের উপরে প্রভাব পড়বে আর এই চোদ্দ পনেরোশো জন নিয়ে মক্কা বিজয় নয় আরো বিপুল সংখ্যক মানুষ নিয়ে মক্কাকে বিজয়ী করবেন এটা হলো আল্লাহর পরিকল্পনা যেটা দুই বছর পরই মক্কাটা বিজয় হবে অষ্টম হিজড়িতে সপ্তম হিজড়িতে উমরা কাজ আদায় করবেন আর এই সপ্তম হিজড়ির শুরুতেই সফর মাসে খাইবার বিজয়ী হবে এখন এই সব পরিকল্পনা আল্লাহর হাতে ছিল এই জন্য এ সকল বিজয়ের মূল ভিত্তিটা হল এই হুদাই বিয়া এই জন্য আল্লাহ বলছেন তাদের উপর তোমাদেরকে বিজয়ী করার পর আল্লাহ তাদের থেকে তোমাদের হাত বারণ করেছেন এবং তোমাদের থেকে তাদের হাত বারণ করে রেখেছেন তিনি যুদ্ধ করতে দেন নাই এখানে যে যুদ্ধটা হলো না না হওয়ার কারণ কি আল্লাহ করেছেন আল্লাহ যুদ্ধটা বন্ধ করে রেখেছেন আর গতকালকের আলোচনায় দেখেছিলেন যদি সেদিন তোমাদের সাথে তাদের যুদ্ধ হতো কুফাররা যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতো তাহলে তারা পিছন দিকে পালিয়ে যেত তোমাদেরকে পিঠ দেখে পালিয়ে যেত তারা পরাজিত হতো আর তারা কোনো সাহায্যকারী বন্ধুও পেত না যদি সেদিন তারা যুদ্ধ করত তাহলে তোমরা বিজয়ী হতে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু আল্লাহ চাচ্ছিলেন এটা বিজয়ের একটা বৃত্তি বানাতে এবং বিজয়টাকে আরো বড় ধরনের বিজয়ে এটাকে পরিণত করতে এই জন্য এই সময়ে ষষ্ঠ হিজড়ি সনে হুদাই বিয়ায় উমরা করতে গিয়ে মুসলমানরা যাতে এই যুদ্ধ না করেন এই জন্য আল্লাহ এই যুদ্ধটাকে বন্ধ করে দিয়েছেন এই কথাটাই আল্লাহ বলছেন যে তিনি তোমাদের থেকে তাদের হাতকে বিরত রেখেছেন আর তাদের থেকে তোমাদের হাতকে বিরত রেখেছেন মক্কা উপত্যকায় মাক্কা কেউ কেউ আবার বলেছেন যে হুদাই বিহার কিছু অংশ হারামের মধ্যে পড়েছে কিন্তু এই কথাটা ঠিক নয় এটা হানাফি মুস্তাহিদদের কথা এটা কিন্তু এই আয়াতের সাথে মূলত এটা কন্ট্রাডিক্টরি করে এটার সাথে কোনো সামঞ্জস্য রাখে না তারা হুদাই বিয়াটাকে হারামের একটা অংশ মনে করেন কিন্তু এটা ঠিক নয় এটা ঠিক নয় এই কারণে যে যদি এটা হারামেরই অংশ হতো তাহলে পরবর্তী আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের পশুগুলোকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে তারা বাধা দিয়েছিল অর্থাৎ হুদাই বিয়ে আটকে দেওয়ার কারণে তার জায়গায় পৌঁছে নাই আর হারামে যদি পৌঁছে যেত এটা তো নির্দিষ্ট জায়গা তখন নির্দিষ্ট জায়গায় পৌঁছার আগে বাধা দিয়েছে অর্থাৎ ওই জায়গাটা পর্যন্ত হুদাই বিয়ার অন্তর্ভুক্ত নয় হুদাই বিয়াটা হারামের অন্তর্ভুক্ত নয় এটা যদিও এটা হারামের নিকটবর্তী তার সাথে সম্পৃক্ত লাগু আছে কিন্তু এর হারামের অংশ হুদাই বিয়া নয় আল্লাহ সুবাহ জানেন তিনি সবকিছু দেখেন তোমরা যা কিছু করো তোমরা যা কিছু করো সব কিছু তিনি দেখেন তোমাদের এই বিচরণ তোমাদের কার্যক্রম তোমরা মদিনা থেকে মক্কায় এসেছো হুদাই বিয়ায় এসেছো তোমরা কি করছো সবকিছু আল্লাহ দেখছেন আসলে দেখা গেল এই যুদ্ধটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত ক্রমে হয় জয় পরাজয় এটা আল্লাহর ফায়সালা কোথায় ইমানদারগণ জয়ী হবেন আর কোথায় পরাজিত হবেন এটা আল্লাহর কাছে পূর্ব থেকে নির্ধারিত আল্লাহ যদি পরাজয় লেখে থাকেন সেখানে পরাজয় হবে আর এই পরাজয়টা একটা রহমত আমি গতকাল এই বিষয়টা আলোচনা করেছি এটা কেউ হতাশ হতে পারবে না যে আল্লাহ ওয়াদা করেছেন বিজয় দেবেন কিন্তু আমরা পরাজিত হলাম কেন এই প্রশ্ন কেউ করতে পারবে না এই জন্য যে আল্লাহ জানেন যারা এই বিজয়ের উদ্দেশ্য নিয়ে ময়দানে গিয়েছে তাদের যোগ্যতার ঘাটতি আছে তাদের ইমানের ত্রুটি আছে আকিদার বিচ্ছুতি আছে আমলের মধ্যে প্রচন্ড রকমের তাদের দুর্বলতা আছে তারা এখনো ওই ইমান আকিদ এবং আমলের অধিকারী হতে পারেনি যে দিনের এই বোঝা বহন করার জন্য যা প্রয়োজন এই জন্য আল্লাহ তাদেরকে এখানে পরাজিত করে বিলম্বিত করেন বিজয়টাকে এবং তাদের ইমান আমলের যা ঘাটতি আছে সেটা পূরণের জন্য সুযোগ করে দেন যেই বোঝা বহনের যোগ্যতা যতটুকু দরকার তার ঘাটতি আছে তখনই পরাজয় হয় যখন সেই যোগ্যতা অর্জিত হয়ে যায় এখানে শক্তির বলে জয়ী হয়ে যায় না আল্লাহর ইচ্ছাই হয় আল্লাহ যখন দেখেন এই বোঝাটা তারা বহন করতে পারবে আল্লাহ তখনই তাদেরকে বোঝা বহনের দায়িত্ব দিয়ে দেন অর্থাৎ তাদেরকে বিজয়ী করেন বিজয়ী হওয়াটা এটা আল্লাহর ফায়ফালায় হয় আবার যুদ্ধটা বন্ধ করাটা এটা আল্লাহর চালায় হয় যেমন উভয় পক্ষই যুদ্ধের জন্য এখানে প্রস্তুত ছিল মক্কাবাসীর পক্ষ থেকে খালিদের ওয়ালিদের নেতৃত্বে বাহিনী চলে আসলো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 কুরবানির পশুগুলো অপেক্ষমান পশুগুলোকে তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে যদি এই মক্কায় ইমানদার পুরুষ এবং ইমানদার নারীগণ না থাকত যাদের ইমান সম্পর্কে তোমরা জানো না আর না জেনেই তোমাদের দ্বারা তারা পদপিষ্ট হতো আর এই কারণে তোমরা অজ্ঞাত সারে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে আর এটা এজন্য যে আল্লাহ যেন যাকে চান তার রহমতের মধ্যে দাখিল করতে পারেন যদি এরা তাদের থেকে পৃথক হয়ে যেত আমি কাফেরদেরকে অবশ্যই কঠোর পীড়াদায়ক শাস্তি দিতাম আল্লাহ সুবাহ এখানে বলছেন যদি সেদিন আল্লাহ এই যুদ্ধটা থামিয়ে না দিতেন হুদয় বিয়ার এই দিনে তাহলে সেই দিন মক্কায় এমন ইমানদার নারী পুরুষ ছিল যারা কাফেরদের প্রবল শক্তির কারণে জুলুম নিপীড়নের কারণে বিত সন্ত্রস্ত হয়ে তারা ইমানকে প্রকাশ করেনি তারা ইমানদার ছিল কিন্তু ইমান তারা প্রকাশ করতে পারেনি সেখানে আর তোমরা যদি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হও আল্লাহর ফায়সলা তোমরা বিজয়ী হবে আর তোমরা বিজয়ী হয়ে মদিনা মক্কায় যখন তোমরা প্রবেশ করবে তখন ওই ইমানদার নারী পুরুষ যাদের ইমান সম্পর্কে তোমরা জানো না না জেনেই তোমরা তাদেরকে পদপিষ্ট করবে আং কত তাদেরকে তোমরা পদদলিত করবে আর না জেনেই অজ্ঞাত সারে তোমাদের দ্বারা তারা পদপিষ্ট হওয়ার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এটা তোমাদের অপরাধ হয়ে যাবে অথচ তোমরা জানো না আর এটা এই জন্য আল্লাহ এটা বিলম্বিত করেছেন কারণ আরেকটা হল লিউদ খেল রহমাতিহি মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে যেন তার নিজের রহমতের মধ্যে প্রবেশ করতে পারেন অর্থাৎ তিনি এই যুদ্ধটা বিলম্বিত করার কারণে এমন ভাবে তিনি তোমাদেরকে মক্কায় বিজয়ীর বেশে প্রবেশ করাবেন যখন ওই ইমানদার নারী পুরুষগণ যারা ইমান লুকিয়ে রেখেছিল তারা যেন প্রকাশ্য ইমানের ঘোষণা দিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়ে তোমাদের সাথে শরিক হয়ে যেতে পারে এক হলো এটা এরা আল্লাহ রহমতে সামিল হয়ে যাবে আরেকটা হলো যেই সকল মক্কার মুশ্রিক এই বছর তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে যুদ্ধটা বিলম্বিত হওয়ার কারণে এদের মধ্যে অনেকেই ইসলাম কবুল করতে পারে আল্লাহ তাদের মধ্য থেকে যাকে চান আল্লাহ তাদেরকেও নিজের রহমতের মধ্যে প্রবেশ করাবেন এটা হলো আল্লাহ ফায়সালা এই জন্য এই যুদ্ধটাকে বিলম্বিত করেছেন আর আরেকটা দিক হল ওইখানে যে ইমানদার নারী পুরুষরা আছে যদি মক্কার ওই মুশ্রিক কাফেরদের থেকে তারা পৃথক হয়ে যেত লাও তাজাইয়ালু তারা যদি এদের থেকে আলাদা হয়ে যেত না আমি অবশ্যই কাফেরদেরকে শাস্তি দিতাম লাহাজ কাফারু মিনহুম কাফেরদের মধ্যস্থিত যারা আছে সেই লোকগুলোকে আমি শাস্তি দিতাম আজাবান আলিমা কঠুর পীড়াদায়ক শাস্তি কিন্তু তাদের মধ্যে ইমানদাররা আছে এই জন্য আমি তাদেরকে শাস্তি থেকে আপাতত মুক্তি দিলাম আল্লাহ সুবাহ যে হেকমত এবং কৌশল সেই কৌশলগুলো আল্লাহ পরিকল্পনা মাফিক অগ্রসর হচ্ছে যে সময়ে যেই বিজয়টা দরকার আল্লাহ সেই সময় বিজয়টা দেন সময়ের আগে দেন না আবার যখন দরকার এই সময়ের চেয়ে বিলম্বিত করেন না আল্লাহ এই কথাটাই বলেছেন যে হুদাই বিয়ার দিনে কাফেরদের হাত তোমাদের থেকে আমি বিরত রেখেছি আর তোমাদের হাত কাফেরদের থেকে বিরত রেখেছি অথচ এই মক্কার উপর তোমাদেরকে আমি বিজয়ী করেছি এটা বিজয়ী আল্লাহর পক্ষ থেকে এটা ফায়সালা আল্লাহর পক্ষ থেকে যখন বিজয়ের ফায়সলা হয়ে যায় এটা আসলে বিজয়ী বিজয় আল্লাহ বলছেন যেটা আমি বিরত রেখেছি এরপর বলেন হুমুল্লাদিন কাবারু এরাই কাফের ওই সকল কাফেররাই যাদেরকে আমি তোমাদের হাত থেকে নিরাপদ রাখলাম যুদ্ধ থেকে নিরাপত্তা দিলাম এই কাফের গণি মসজিদে হারামে পুষতে তোমাদেরকে বাধা দিয়েছে সদ্দুকুম আইনিল মসজিদুল হারাম তারা তোমাদেরকে মসজিদে যাওয়ার পথে প্রতিরোধ সৃষ্টি করেছে বাধা দিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এবং কুরবানির জন্য অপেক্ষমান জন্তুগুলোকেও কুরবানির জায়গায় পুষতে তারা বাধা দিয়েছে এরা হলো কাফের যারা এই উমরা করতে মক্কায় প্রবেশ হতে দেয়নি এবং কুরবানির পশুগুলোকে তারা নির্দিষ্ট জায়গা অর্থাৎ কুরবানির জায়গা মিনায় গিয়ে কুরবানি করার সুযোগ দেয়নি এরা কাফের এই কর্মটাকে আল্লাহ কাফের কর্ম বলে আখ্যায়িত করেছেন এরাই কাফের যে মসজিদে হারামের মধ্যে উমরা করার করতে দেয়নি আর মিনায় কুরবানিগুলোকে কোরবানি করার পশুগুলোকে কোরবানি করারও সুযোগ দেয়নি এই সকল কাফের এরাই কাফের এই কথাটা বলে আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন আমি যে যুদ্ধটা থামিয়ে দিলাম আসলে প্রয়োজন ছিল এদের সাথে যুদ্ধ করার যুদ্ধ করে তোমাদের অধিকার প্রতিষ্ঠিত করার প্রয়োজন ছিল কিন্তু আমি যুদ্ধটা করতে দেইনি কেন কারণ বলছেন আল্লাহ এই কথাটা বলছেন আমি তোমাদেরকে এই হুদাই বিয়ার দিনে মক্কায় যুদ্ধ করার সুযোগ দেইনি এর কারণটা হলো মক্কা শহরের মধ্যে ইমানদার নারী পুরুষ আছে যারা প্রকাশ্যভাবে ইমানের ঘোষণা দেয়নি কাফেরদের ভয়ে তারা বিত তাতে জুলুম নিপীড়নের কারণে তারা অতিষ্ঠ আর তারা হিজরত করে তোমাদের কাছেও আসতে পারেনি দুর্বল হওয়ার কারণে অক্ষম হওয়ার কারণে সেখানে অনেক অক্ষম নারী পুরুষরা রয়ে গিয়েছিলেন আর তোমরা তাদের ইমান সম্পর্কে জানো না তোমরা যখন মক্কার উপর অভিযান পরিচালনা করবে যুদ্ধের তোমরা শুরু করে দেবে না জেনেই তোমরা তাদেরকে হত্যা করবে আহত করবে তাদেরকে তোমরা পদদিত করবে না জেনেই অথচ এরা ইমানদার মানে তোমরা না জেনেই এই কাজটা করবে আরে কোথার করার কারণে তুসি বাকুম অজ্ঞাত সারেই তাদের কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মাহারাতুন শব্দের একটি অর্থ হল গুণা অপরাধ পাপ আরেকটা অর্থ হল দুষ এই মাহারাতুন এই শব্দটি পাপ অর্থে নিলে গুণা অর্থে নিলে বোঝা গেল যে সাহাবারা না জেনে না বুঝেই যখন কোন ইমানদারকে হত্যা করবেন তাহলে এটা গুণা হবে পাপ হবে এই কথাটা আসলে সঠিক নয় এই জন্য এই অর্থটা না করে এটা যদি ওই ধরনের একটা ত্রুটি হিসাবে মারা মারাগ্রাসন একটা দোষ একটা ত্রুটি একটা ক্ষতি হিসাবে আসে যে তাদের ক্ষতি হবে অর্থাৎ এই ক্ষতিটা কি একদিকে ইমানদাররা আফসুস করবে যে আমাদের ভাইয়েরা আমাদেরকে হত্যা করলো তাদের মধ্যে একটা মানসিক কষ্ট তাদের মধ্যে চলে আসবে আর ইমানদাররা যখন সাহাবারা যখন জানতে পারবেন এরা ইমানদার তখন তারা নিজেরাও অনুসূচনা করবে এই অনুসূচনার কারণে তারা নিজেরা মানসিক যাতনায় কষ্ট পাবেন এটা তাদের এক ধরনের ক্ষতি হবে এই মাহারাতন শব্দের আরেকটি অর্থ হল ক্ষতি এই তিনটি অর্থের মধ্যে দুষ অথবা ক্ষতি এই অর্থগুলো নিলে সবচেয়ে বেশি উপযোগী হয় গুণা অর্থটা গ্রহণ না করলে অতি উত্তম কারণ সাহাবারা তো এটা গুণা হবে কেমন করে তারা তো জানেনি না এরা যে ইমানদার এটা তো তারা জানেনি না সে তো গুণা হওয়ার কথা এটা নয় এটা এই কারণে যে তারা না জেনে যে ওই আয়াতের মধ্যে ওই কথার বেজাই রেহাইল তোমরা অজ্ঞাত সারে না জেনে তোমরা জানো না আর না জানা সত্ত্বে তাদের উপর তোমরা আক্রমণ করে তাদেরকে হত্যা বা হত করে তোমরা ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্তটা উভয় দিক থেকেই একটা অনুসূচনা মনের মধ্যে প্রত্যেকেরই এই কষ্টটা মানসিক যাতনা আসবে যারা মারবে তারাও মানসিক কষ্ট পাবে যে আমাদের হাতে আমাদের ভাইয়েরা নিহত হলো আর তারাও এই ধরনের কষ্ট পাবে যে আমাদের ভাইয়েরা আমাদেরকে হত্যা করলো এই যে একটা মানসিক যাতনা উভয়ের একটা মনের কষ্ট তাদের মধ্যে সৃষ্টি হবে যারা বেঁচে থাকবে তারা তো সবসময় মনে করবে আমার এই আপন জনকে আমার ভাইয়ের হত্যা করেছে এই কথাটা আল্লাহ বলছেন যে এটা তোমরা না জেনে অজ্ঞাত সারে তোমরা তাদের উপর যে আক্রমণ করে তাদেরকে পদতলিত করবে এর দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে তোমাদেরকে আল্লাহ দয়া করেছেন এই ক্ষতি থেকে রক্ষা করেছেন এই হুদাই বিহার দিনে সেখানে যুদ্ধ না বাদিয়ে আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন এই কথাটাই এখানে আল্লাহ সুবাহ বলেছেন আর একদিকে তো কতি থেকে রক্ষা করেছেন দ্বিতীয় বলছেন আল্লাহর আরো উদ্দেশ্য হল আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্য থেকে তিনি তাকে আল্লাহ রহমতে দাখিল করবেন আল্লাহ রহমত কি ইমান আনার তৌফিক দান করবেন দিনের পথে চলার জন্য তাকে বাছাই করে নেবেন সে ইমানের উপর অটল থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতবাসী হওয়ার সুযোগ দেবেন এটা আল্লাহ রহমত আল্লাহ নিজ রহমতের মধ্যে দাখিল করবেন প্রবেশ করাবেন যাকে চান এটা যেহেতু আল্লাহর ইচ্ছা ষষ্ঠ হিজরি সনে মক্কা বিজয় না করে অষ্টম হিজরি সনে বিজয় হলে মক্কায় এমন প্রচুর কাফের মুশ্রিক রয়ে গেছে যারা সেদিন ইসলাম গ্রহণ করবে আল্লাহর ইচ্ছায় যারা ইসলাম গ্রহণ করার আল্লাহর এলিমের মধ্যে আছে এরা ইসলাম গ্রহণ করবে সেদিন তারা ইসলাম গ্রহণ করার সুযোগ পাবে আর ওই ইমানদার নারী পুরুষ দুর্বল যারা এখানে রয়ে গেছে তারাও সেদিন তার ইমানটাকে প্রকাশ করার সুযোগ পাবে মুসলমানদের দলে তারা তখন শরিক হয়ে যেতে পারবে আল্লাহ তাদের প্রতিও রহমত করবেন আল্লাহ সুবাহ সুরাই নিসাতে বলছেন মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হলো ওমালাকুম তোমাদের কি হলো কেন তোমরা যুদ্ধ করছো না ওই সকল দুর্বল নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যারা নিরুপায় হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে হে আমাদের রব তুমি এই জালিমদের জনপদ থেকে আমাদেরকে উদ্ধার করো আর তোমার পক্ষ থেকে সাহায্যকারী বন্ধু পাঠাও এই দুর্বল নারী পুরুষ শিশুরা যখন মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চলছে ওই সকল দুর্বল নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য তোমরা কেন যুদ্ধ করছো না এই আয়াত ওই মক্কাবাসী দুর্বল মুমিনদের জন্য প্রথমত নাজিল হয়েছে যারা মক্কায় আটকা পড়েছিলেন হিজরত করার মতো সাধ্য তাদের ছিল না না ছিল তাদের শারীরিক সক্ষমতা সেখানে বৃদ্ধরা ছিল রোগাক্রান্ত ছিল নারী শিশু ছিল দুর্বল অক্ষমরা ছিল অর্থনৈতিক ভাবে দরিদ্র শ্রেণী লোকেরা ছিল হিজরত করার সামর্থ্য ছিল না কাফেরদের বেষ্টনীর মধ্যে তারা ছিল আবদ্ধ ওই সকল দুর্বল নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যুদ্ধ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন সাহাবাদেরকে এখানে ওই মক্কা বিজয়ের কথাটাই ওই আয়াতে বলা হয়েছে আর এই ষষ্ঠ থেকে অষ্টম হিজড়ির মাঝখানের এই সময়টা বিলম্বিত করাটা হল আল্লাহর পক্ষ থেকে একটা রহমত লাউ তাজাইয়ালু আল্লাহ বলছেন যদি ওই যে নারী পুরুষরা রয়ে গেছে মক্কায় যাদের ইমান সম্পর্কে তোমরা জানো না এই নারী পুরুষরা যদি মক্কার কাফেরদের থেকে আলাদা হয়ে যেতে পারত সেখান থেকে তারা যদি বের হয়ে যেতে পারত আর এই মক্কায় শুধুমাত্র ওই কাফের মুশ্রিককেই অবশিষ্ট থাকত তাহলে আমি এই কাফেরদের মধ্যস্থিত লোকদেরকে আমি শাস্তি দিতাম কঠুর পীড়াদায়ক শাস্তি আল্লাহ যখন শাস্তির ফায়সালা করেন সেই শাস্তিটা আল্লাহ হয়তো কখনো ইমানদারদের হাত দ্বারাও দেন আল্লাহ নিজের অন্য কোনো বাহিনী পার্টিও দেন আল্লাহ যে কোনো ভাবে আল্লাহ শাস্তিটা প্রয়োগ করেন ইমানদারগণ যুদ্ধের ময়দানে যখন বিজয়ী হয় এটা নিজেদের শক্তি সাহস যোগ্যতার বলে নয় আল্লাহ সেখানে ইমানদারদের অন্তরে সাহস বৃদ্ধি করে দেন কাফেরদের মনে ভীতি সৃষ্টি করে দেন ইমানদারদের পা গুলোকে যুদ্ধের ময়দানে সুদৃঢ় করে দেন আর কাফেরদের পায়ের মধ্যে কম্পন দরিয়ে দেন ইমানদারদের ঐক্যের মধ্যে তিনি মজবুতি দান করেন আর কাফেরদের একে অন্যের মধ্যে আস্থাহীনতা পয়দা করে দেন ভাঙ্গন ধরিয়ে দেন একে অন্যের প্রতি আর আস্থা রাখতে পারে না বিপুল শক্তি থাকার পরেও তখন আর ময়দানে টিকে থাকতে তার পারে না অন্তরে ভয় সৃষ্টি হয়ে যায় শরীরের মধ্যে কম্পন এসে যায় আর নিজেদের পরস্পরের মধ্যে আস্থাহীনতা চলে আসে তখন তারা পালাতে শুরু করে দেয় এই কাজটা করেন আল্লাহ আল্লাহ নিজে এই কাজটা করেন আর ইমানদারদের ইমানকে যুদ্ধের ময়দানে তিনি বৃদ্ধি করে দেন তাদের সাহস হিম্মত বাড়িয়ে দেন তাদের পাগুলোকে মজবুত করে দেন দৃঢ় করে দেন অন্তর থেকে সকল ভয় ভীতি দূর করে দেন আর তাদের পরস্পরের মধ্যে রুহামা তিনি পয়দা করে দেন এই জন্য ময়দানে তারা সীসা ডালা প্রাচীরের মতো সুসংবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে তারা লড়াই করে আল্লাহ সুবাহ এইভাবে যুদ্ধের ময়দানে সাহায্য করে মুমিনদেরকে বিজয়ী করেন তাই এই বিজয় আল্লাহর পক্ষ থেকেই হয় আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় কখনো আসে না আল্লাহ সাহায্য পাওয়ার উপযুক্ত যারা হয় আল্লাহ তাকে সাহায্য করেন আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত না হলে আল্লাহ সাহায্য আসে না এই জন্য মুমিনদের যে কাজ আল্লাহ সাহায্য পাওয়ার জন্য যেই যোগ্যতার দরকার যেই কোয়ালিটির দরকার যে গুণাবলীর দরকার সেই গুণাবলী অর্জনের জন্য নিজেরা সচেষ্ট হওয়া সেই গুণাবলী অর্জিত হলে এর মূল গুণাবলী যেটি ইমান বেজাল মুক্ত ইমান শির্ক বেদাত এবং কুফুরের সংমিশ্রণ মুক্ত ইমান একেবারে খালেস নির্বেজাল ইমান আর অন্তরে তাকুয়া সেই তাকুয়াটাকে সমৃদ্ধ করা মজবুত করা তাকুয়ার গুণটাকে বৃদ্ধি করা এটা হল সবচেয়ে বড় গুণ ইমান এবং তাকুয়া এটা অপরিহার্য সম্পদ মুমিনের আল্লাহ সাহায্য পাওয়ার জন্য যখন এই গুণগুলো চলে আসে তখন বাকি অন্য গুণাবলীগুলো অতি সহজেই চলে আসে প্রধানত ইমান এবং তাকুয়া যদি এসে যায় এটা এই এটা নয় যে আমি ইমান এনেছি ওটা নয় এই মানের কথা বলা হয়নি আমাদের অনেক মুহিদিন আছেন যারা শির্ক বেদাত মুক্ত আকিদা পোষণ করে মনে করেন করেন কিন্তু প্রকৃতপক্ষে এরা হইল সবচেয়ে বড় মুশ্রিক যে শির করেছিল নমরুদ যে শির করেছিল ফেরাউন যে শিরকে লিপ্ত ছিল আবু জেহেল আবুল আহাব এরা ওই শিরকে লিপ্ত আর নিজেকে মুয়াহিদিন মনে করেন ওই ওই তাওহিদের কথা বলিনি যে তাওহিদ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম শিক্ষা দিয়েছিলেন যে তাওহিদের এই আকিদা পোষণ করেছিলেন সাহাবায়কেরাম রাউদু আল্লাহ তালানহুম ওই তাওহিদ পূর্ণ ইমান যে আল্লাহর প্রতি ইমান এমন ভাবে এখানে অন্ধভাবে আল্লাহর সত্তা এবং গুণাবলীর উপর ইমান আনা এর কোন একটি অংশকেও আল্লাহর কোন সৃষ্টির মধ্যে ভাগ করে না দেওয়া এটা নিরঙ্কুশ ভাবে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের রাসালতের প্রতি ইমান অর্থাৎ জীবন পরিচালনার ক্ষেত্রে জীবনের প্রতিটি কাজ ক্ষুদ্রতম যে কোনো কাজ সবকিছু রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী সম্পন্ন করা এখানে অন্য কোন চিন্তার প্রভাব থাকতে পারবে না নিজের কোন বংশের পূর্বের রওয়াজ সমাজের কোন প্রথা রাষ্ট্রের কোন আইন এর মধ্যে যারা আত্মসমর্পণ করে সামান্যভাবে কোনো কৌশল করেও এরা মুহিদ নয় মুখে যতই দাবি করুক আর মনে মনে যতই মনে করুক এরা মূলত ভণ্ডামি করে তাহিদের কথা বলে ভণ্ডামি করে মানুষের কাছে তাহিদের মিস ইনফরমেশন দেয় নিজের আকিদা কর্মের মধ্যে প্রতিফলন ঘটে না কারণ তখন সে পরিবারকে একটা ইলা বানিয়ে নেয় আমার পরিবার তো এই পদ্ধতি ছাড়া মানে না সাধারণত বিয়ে শাদির ব্যাপারে দেখবেন অনেকেই মুশ্রিক বিয়ে সাদির ক্ষেত্রে তাওহিদবাদীগণ অধিকাংশই মুশ্রিক সেখানে পরিবারকে ইলাহ মানেন নিজের বংশকে ইলাহ মানেন সেই পরিবারের এবাদতি করেন এই ক্ষেত্রে বংশের এবাদতি করেন সমাজের পথার অনুসরণ করে সমাজকে ইলাহ মানেন রাষ্ট্রের আইন অনুসরণ করে রাষ্ট্রকে ইলাহ মানেন এরা মুশ্রিক তাহিদের কথা বলে এটা মুখে শুধু বলা হয় এটা হইল মালা ইয়াকুলুনা মজিদে বিভিন্ন সময় এই ধরনের কথাগুলো বলা আছে তোমরা কেন এমন সব কথা বলো যা নিজেরা করো না আল্লাহ সুবাহ তার অসন্তুষ্টি অর্জনের উপায় বলে নেতা যারা এমনটি করে তার প্রতি আল্লাহ রাগান্বিত হন সন্তুষ্ট তো প্রশ্নই ওঠে না সে আবার বিজয়ী হবে কেমন করে আল্লাহর গজবে পতিত এই জন্য ওই ইমান দরকার যে পূর্বে আঁকের পূর্বে আমি মুমিন ছিলাম না মুসলিম ছিলাম না আমার পরিবার ইসলাম মানত না আমার পরিবার একটা নিয়ম মেনে চলেছে যেই নিয়মটা আল্লাহ রসুল প্রদর্শিত নয় আমার বংশের একটা প্রথা চালু আছে যেটা রাসুলের প্রদর্শিত পন্থা নয় আমার সমাজের একটা পদ্ধতি আছে এটা আমার রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের শিখানো পদ্ধতি নয় আমি যখন বুঝতে পারব প্রথমত এটাকে আমি ঘৃণা বলে প্রত্যাখ্যান করব। এর প্রতি কোনো আসক্তি থাকবে না যতক্ষণ পর্যন্ত এর প্রতি আসক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত সে মুহিদ হতে পারবে না সে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুমিন নয় তার মধ্যে আছে শির্ক মিশ্রিত ইমান বিভিন্ন বাহানায় কৌশলে আমি তো পারছি না আমার পরিবারের অমুক আত্মীয় স্বজনকে ছাড়তে আমার ভাইকে আমার পিতাকে আমার আত্মীয় স্বজনকে ওই বোনের জামাইকে এদেরকে তো ছাড়তে পারছি না এদের কথা তো কিছু শুনতে হয় এটা শিখ এদেরকে ইলাহ মানানো মানা হলো সে ওই ক্ষেত্রে তার গুলাম সে তাকে ইলাহ মেনে নিয়ে তার এবাদতি করলো তার বানানো তার কথা তার নিয়মের অনুসরণ করলো ওই ধরনের শির্ক মিশ্রিত ইমান নিয়ে আল্লাহর সাহায্য পাওয়া যাবে না আল্লাহ সাহায্য পেতে হলে খালেজ তাহিদের উপর প্রতিষ্ঠিত হবে হতে হবে পরিপূর্ণ তাকুয়া অর্জন করতে হবে এমন ভাবে যে আমি এই কাজটা করব কিভাবে করব আল্লাহ যেভাবে বলেছেন রাসুল যেভাবে করেছেন সারা দুনিয়ার মানুষ এর বিপরীত পথে চললেও আমি এভাবেই করব শুধু এই জন্য যদি আমি এ থেকে বিচ্ছুত হই আল্লাহর গজবে পতিত হয়ে যাব ওই বিচ্ছুতি অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তাহলে জাহান নামি হয়ে যাব কারণ শেষ মুহূর্তটা যার যেই অবস্থায় হয় তার শেষ ঠিকানা সেই জায়গায় নির্ধারিত হয় কেউ যদি একটি ক্ষুদ্র কাজ আল্লাহর হুকুম এবং রাসুলের তরিকার বাইরে সম্পন্ন করে আর ওই কাজটি সম্পন্ন করার সময় তার মৃত্যু হয়ে যায় সে জাহান নামি সারা জীবন যত এবাদতি করুক তার শেষ পরিণতি হয়েছে জাহান নামীদের পথের উপর মুস্তাকিলু কি করে সে মনে করে যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায় আমি তো জাহান নামে চলে যাব এই ভয়ে শুধুমাত্র সে জীবনের ক্ষুদ্র তোমার একটা কাজও আল্লাহর হুকুমের বাইরে করে না রাসুলের তরিকার বাইরে করে না এই তাকুয়ার অধিকারী হলে আর ওই ইমানের অধিকারী হলে আল্লাহ সাহায্য আসবে আর তখনই আল্লাহ এই বুজাগুলো চাপিয়ে দেবেন তারাই এই বুজা পালন করার মতো যোগ্যতা অর্জন করবে তো আল্লাহ সুবাহান নিজের পক্ষ থেকে বান্দার জন্য রহমতের ফায়সালা করেন এই জন্য তিনি অবকাশ দেন সুযোগ দেন যদি হুদাই হুদাইবিয়ার দিনে যুদ্ধটা বেঁধে যেত তাহলে অষ্টম হিজড়ি শনে মক্কা বিজয়ের পরে যে অনেক মুসলমান হয়েছিলেন সেই সুযোগটা তারা পেতেন না তারা কাফের অবস্থায় মুসলমানদের হয় হাতে হয়তো সেদিন মারা যেতেন তারা হেদায়াতের পথ পেতেন না কিন্তু আল্লাহ জানেন এই লোকগুলো হেদায়াতের পথে আসবে তিনি তাদেরকে তার রহমতের মধ্যে সামিল করতে চান এই ইলিমটা আল্লাহর আছে এই জন্য তিনি সেদিন এই যুদ্ধ করার সুযোগটা দেননি তবে তিনি বলছেন যদি সেদিন ওই ইমানদারগণ যারা এই কুফারদের মধ্যে আছে যদি তাদের থেকে পৃথক হয়ে যেত মুসলমানগণ না জেনে না বুঝে অজ্ঞাত সারে এদেরকে তারা হত্যা করবে এই আশঙ্কাটা যদি না থাকত তাহলে আল্লাহ বলছেন আমি ওই কাফেরদেরকে কঠিন শাস্তি দিতাম বদরের যুদ্ধে আল্লাহ কঠিন শাস্তি দিয়েছিলেন ফেরাস্তাগুন যুদ্ধের ময়দানে এসেছিলেন তাহাবারা যখন কোন একটা কাফেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন তিনি শুনতে পাচ্ছেন উপর দিক থেকে চাবুকের আওয়াজ তিনি কাফেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন নিজে মারছেন না নিজে মারার আগে শুনতে পাচ্ছেন আওয়াজ শুনতে পাচ্ছেন তার উপর কে জানি চাবুক মারছে কিন্তু কে মারছে তিনি দেখতে পাচ্ছেন না আল্লাহ সেই দিন ওই ফেরেস্তাদেরকে পাঠিয়েছিলেন যে ফেরেস্তাগণ এদেরকে চেহারায় তাদের পিঠে তাদের পাঁজরে ব্যাপকভাবে আঘাত করেছিলেন আর ফেরেস্তাদের এই চাবুকের আঘাতেই এগুলা এভাবে মরেছিল অধিকাংশই আর সেই চাবুকের মায়ের খেয়ে অনেকগুলো পালিয়েছিল আল্লাহ যুদ্ধের ময়দানে আল্লাহর বাহিনী পাঠিয়েছিলেন এই বিজয়টা আল্লাহ যদি করতে চান ফায়সালা করেন কেউ আর রক্ষা করতে পারে না এই মক্কায় যদি সেদিন আল্লাহ যুদ্ধের ফায়সালা করতেন তাহলে সেদিন যুদ্ধ হয়ে যেত মক্কাবাসী পরাজিত হয়ে যেত সেদিন মক্কা বিজয় হয়ে যেত কিন্তু সেদিন ওই দুর্বল ইমানদার নারী পুরুষ যারা ইমন ইমানটা গোপন রেখেছিলেন প্রকাশ না হওয়ার কারণে তারাও ইমানদারদের হাতে তারা মারা পড়তেন এতে করে তারাও ক্ষতিগ্রস্ত হতো মুসলমানদের হাতে ইমান ইমানদাররা মারা গেল এটা তারা ক্ষতিগ্রস্ত হতো এটা তারাও ক্ষতিগ্রস্ত হলো আর এই মুসলমানরাও তাহাবারও ক্ষতিগ্রস্ত হলেন নিজের ভাইদেরকে হত্যা করে আল্লাহ উভয়কে এ থেকে হেফাজত করেছেন إذ جعل الذين كفروا في قلوبهم في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما যখন কাফেররা তাদের অন্তরের মধ্যে জাহিলি জামানার অহংকার পোষণ করে চলছিল তখন আল্লাহ তার রাসুল এবং মুমিনদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে তাকুয়ার বাক্য দ্বারা সুসজ্জিত করলেন সুদৃঢ় করলেন আর এই কাঁবাগরে তোয়াফ করার এবং সেখানে কুরবানির পশুগুলো নিয়ে কুরবানি করার অধিকতর হক এবং অধিকার তাদেরই ছিল নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় সম্পর্কে জ্ঞাত আছেন এখানে মক্কার ওই কুরাইশদের তাদের জাহিলি জামানার যে অহংকার যা অন্তরে তারা পোষণ করে চলছিল সেই কথাটি বলা হয়েছে তারা প্রচন্ড সেই অহংকারের কারণেই রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামকে মক্কায় উমরার জন্য প্রবেশ করতে দেয়নি মিনায় গিয়ে কুরবানিগুলো করতে দেয়নি কারণ তারা তো তাদের ওই জাহলি পদ্ধতিতে করবেন না তাদের এই কর্মগুলো তাদের জাহিলি জামানায় তারা যে জাহিলি পদ্ধতিতে তারা করে তারা তো সেই পদ্ধতিতে করবেন না এই জন্য এটা তাদের একটা আত্মমর্যাদায় লাগে এই জন্য তারা প্রচন্ড অহংকার বোধ করছিল তারা গর্ব বোধ করেছিল তাদের জাহিলিয়াতের প্রতি জাহিলিয়াতটাকেই তাদের জন্য গর্বের কারণ মনে করে নিয়েছিল এই জন্য যখন চুক্তিপত্র লিখা হচ্ছিল চুক্তিপত্রের শুরুতে লেখা হয়েছিল বিসমিল্লাহ রহমান রাহিম তখন সুহাইল কি বলেছিল রহমান আর রহিমকে তাকে তো আমরা চিনি না রহমান রহিমকে সে বলছে তাকে তো আমরা চিনি না তার নামে শুরু করতে যাব কেন এই জন্য আল্লাহর নাম যে রহমান এবং রহিম এই গুণবাচক নামগুলো তারা আল্লাহর জন্য তারা রাখেনি এটা তারা মানে না এই জন্য তারা সেখানে বিসমিল্লা লিখতে দেয়নি এরপর মিম মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যখন লিখা হলো তখন সে বলল মোহাম্মদকে যদি আমরা আল্লাহর রাসুল হিসাবে যদি মানতাম তাহলে তো তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধই হতো না আর এখানে তোমাদেরকে আটকাতিমি না আটকাতাম না কোনো বিরোধী আমাদের থাকতো না বিরোধটা তো এই জায়গাটাতেই এই জন্য সে জিত করে বসলো তোমাদের রহমান রাহিম এগুলাকে কাটো রাসুল উল্লাহ শব্দটি কাটো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখো সেইখানে রাসুল উল্লাহ শব্দ লিখতে দিল না সেই জাহিলি জামানার সেই গর্ব অহংকার নিয়ে তার উপর জিদ করে থাকলো এই কথাটাই আল্লাহ বলছেন কিন্তু তাদের এই জিদের ফলে এখানে রহমান রহিম বাদ দেওয়া আর রাসুদুল্লাহ শব্দটি বাদ দেওয়া মুসলমানদের জন্য এটা ভীষণ কঠিন ছিল চুক্তিপত্র লিখছিলেন আলী রাজু আল্লাহ আনহু তিনি বললেন আমি পারবো না কাটতে অস্বীকার করলেন মানে আমার হাতে রাসুল্লাহ শব্দটি কাটবো তিনি সহ্য করতে পারলেন না তখন তার হাত থেকে কলম নিয়ে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজে কেটে দিলেন এখানে এই কথাতেই বলা হয়েছে তাদের জাহিলি জমানার সেই জিত সেই অহংকার তারা এই অহংকারের উপর তারা অটল ছিল তাদের অন্তরের মধ্যে সেই জিদ ছিল কার কাফেরদের এই কাফেররা তাদের অন্তরে জাহিলি জামানার যে জিদ অহমিকা অহমিকতা এবং অহংকার তারা পোষণ করে চলছিল যেই সময়ে সেই সময়ে আল্লাহ রাসুল এবং মুমিনদের উপর প্রশান্তি নাজিল করলেন কারণ এটা মুসলমানদের জন্য মেনে নেওয়া কঠিন ছিল যে রাসুল্লাহ শব্দটি কেটে দেওয়া চুক্তিপত্রের মধ্যে এটা তারা মেনে নিতে পারছিলেন না কিন্তু আল্লাহ তখন তাদের অন্তরের মধ্যে প্রশান্তি নাজিল করে দিলেন যে এর মাধ্যমে আল্লাহ যে বড় বিজয়ের পথ সামনে সুগম করে রেখেছেন এবং হতকারী কাফেরদের তাদের লাঞ্ছনা কর পরাজয় যে সামনে অপেক্ষা করছে আল্লাহ যে সেটা ব্যবস্থা করে রেখেছেন সেটা কেউ জানে না আল্লাহ মুমিনদের অন্তরে রাসুলদের অন্তরে সেই প্রশান্তিটা নাজিল করে দিলেন যেন এই সময়ে ওই জাহিলি জামানার জিদে যারা আজ অহংকারে মেতে উঠছে খুব ফারগন তাদের সেই জিদের মোকাবেলা মুসলমানরা যেন সেই জিদের মাধ্যমে না দেন তাদের মধ্যে যেন একটা প্রশান্তি স্থিরতা ধীরতা চলে আসে আল্লাহ তাদের অন্তরের মধ্যে সেই অবস্থাটা করে দিলেন এবং তাদেরকে তিনি তাকুয়ার বাক্য দ্বারা সুদৃঢ় করলেন সেই তাকুয়ার বাক্যটা কি এখানে যদি রহমান তা কেটে দেওয়া হয় মুসলমানদের অন্তরে এটা আছে এটা আরো মজবুত হবে সেটা কেটে দেওয়ার কারণে রহমান এবং রাহিমের প্রতি তাদের আগ্রহ আরো বৃদ্ধি পাবে মজবুতি ইমানের দৃঢ়তা আরো বৃদ্ধি পাবে আর রাসুল্লাহ শব্দটি তারা যদি এখানে লেখার মধ্যে কাগজ থেকে কেটেও দেয় তথাপিও মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম যে আল্লাহ রাসুল সাহাবাদের অন্তরের মধ্যে এসে রাসুলের প্রতি তাদের মহাব্বত ভালোবাসা আস্থা আনুগত্য আরো সুদৃঢ় হবে কেউ বলেছেন এর দ্বারা বোঝানো হয়েছে কালিমাতুর তাকুয়ার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এই কালিমাটাকে তাকুয়ার কালিমা হিসেবে তাদের অন্তরের মধ্যে মজবুত করে দিয়েছেন আল্লাহর উলুহিয়ত এবং মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের রেসালত উলুহিয়ত এবং রেসালতের মর্যাদা তাদের অন্তরের মধ্যে আল্লাহ আরো যত টুকু ছিল আরো বৃদ্ধি করে আরো মজবুত করে দিয়েছেন এই ময়দানের মধ্যে ওই চুক্তির সময়ে কাফেরদের জিদের পরিবর্তে তারা জিদ করেছে আর ইমানরা তাদের ইমানকে মজবুত করেছেন যা আল্লাহর ইচ্ছাই ওয়াকানু আহক্কা বিহা ওয়া আহলাহা অথচ এই কাফেররা মুসলমানদেরকে যে কাবায় উমরা করতে এবং মিনায় কুরবানি করতে বাধা দিল আসলে এই মুসলমানরাই ছিল এটার অধিকতর হকদার এটার উপযুক্ত তারাই এই কাবাগরের এই উমরা করা মিনায় কোরবানি করা এটা এই কাজটা প্রকৃত কাজটাই হল সাহাবাদের মুসলমানদের কাজ এটা কাফেরদের কাজ নয় এই কাফের মসজিদদের এটা অধিকার নাই এখানে অনধিকার ভাবে তারা এখানে প্রতিরোধ করছে বাধা দিচ্ছে আর জিত করছে প্রকৃত অধিকার একমাত্র রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবাদেরই আল্লাহ এটাই বলছেন কানু বিহা ও আহলাহা এটাই এটার প্রকৃত অধিকারী এবং উপযুক্ত এটার তারাই এই কাবাগরের উমরা পালন করবে কাবাগরের রক্ষণাবেক্ষণ করবে কাবাগরকে সকল প্রকারের শির্ক বেদাত থেকে মুক্ত রাখবে পুত পবিত্র রাখবে কাবা এবং কাবার অঙ্গনকে এটার অধিকার দায়িত্ব কর্তব্য একমাত্র মুসলমানদেরই মিনায় আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে কুরবানি দেওয়া কুরবানির জন্য মিনাকে নিরাপদ রাখা সকল কুরবানি দাতার পশুগুলোকে নিরাপদে কান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা এর দায়িত্ব পালনের উপযুক্ত অধিকারী শুধুমাত্র মুসলমানগণে কাফেররা নয় এরপরে অনধিকার ভাবে এরা এখানে প্রতিরোধ করছে বাধা দিচ্ছে এরপরও তারা এখানে অন্যায় ভাবে বাধা প্রদান করছে প্রতিরোধ করছে জিদ করছে এরপরও আল্লাহ সাহাবাদের অন্তরের মধ্যে প্রশান্তি দিয়ে দিলেন ইমানকে তাদের উপর আরো মজবুত করে দিলেন তাদের মধ্যে এখানে পরাজয়ের মানসিকতা থাকলো না আল্লাহ তাদের মজবুত করে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিলেন এটা তোমারা এটার অধিকারী এখানে আল্লাহটা বুঝিয়ে দিলেন আজকে তোমরা এখান থেকে চলে যাচ্ছ অসুবিধা নাই আবার তোমরা ফিরে আসবে তোমাদেরই কাজ এটা তোমাদেরই দায়িত্ব এটা এর উপর সকল হক অধিকার সবকিছু তোমাদের আল্লাহ এর মাধ্যমে এটা জানিয়ে দিলেন সাহাবাদেরকে একটা সুসংবাদের এটার মাধ্যমে যে তোমরা আবার ফিরে আসবে আর এই দায়িত্বগুলো তারা আজকে যে বাধা প্রদান করছে সব প্রতিবন্ধকতা দূর করে দিয়ে কাবার উমরা পালন সোয়াফ করা মিনায় কুরবানি করা এই সকল ব্যবস্থাপনাগুলো তোমরা আঞ্জাম দেবে কেউ আর বাধা দিতে পারবে না এই দায়িত্ব তোমরা পালন করবে যারা এখানে আসতে চায় তাদের পথটাকে তোমরা নিরাপদ করবে নিরাপদে এখানকার আবাদতের পথটা তোমরাই করে দেবে এই দায়িত্ব তোমাদের উপরে অর্পিত হবে আল্লাহ এটা এখানে জানিয়ে দিলেন আর সকল বিষয় সম্পর্কে আল্লাহ বহিত তিনি জানেন আজকে যে চুক্তিটা তিনি করলেন আর আজকে তোমরা এখানে উমরা না করে তোমরা ফিরে যাবে পরের বছর এসে উমরার কাজা আদায় করবে আর এর পরের বছর এসে মক্কা বিজয় করবে সবকিছু আল্লাহ জানেন যে আল্লাহর এলিমের মধ্যে এটা আছে কিন্তু তোমরা এই বিষয়গুলো তোমরা জানো না আল্লাহ সুবাহ সাহাবাদের মধ্যে এমন গুণ পয়দা করে দিলেন মেনে নেওয়ার গুণ রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম যখন এই চুক্তি করলেন এবং সেখানে মাতা মুন্ডন করে এবং কুরবানি করে সেখান থেকে যখন ফিরে গেলেন সাহাবারাও মাতা চুল ছাটলেন এবং সেখান থেকেই তারা উমরা যে এহরাম বেঁধেছিলেন সেই এহরাম খুলে সমাপ্ত করে এখান থেকে তারা ফিরে যাচ্ছেন পরবর্তী বছর সেই কাজা উমরা আদায়ের নিয়ত করে তারা ফিরে যাচ্ছেন তখন তাদের মনে তো ভীষণ কষ্ট ছিল কিন্তু আল্লাহ সুবাহান সেই কষ্ট দূর করে দিয়েছেন কষ্টটা দূর করে দিলেন কেমন করে মক্কা থেকে তারা চলে গেলেন ঠিকই হুদাই বিয়া থেকে চলে গেলেন গিয়ে আর সময় নাই গেলেন জিলহজ মাসে মদিনায় মুহরম মাসে খাইবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন আর সফর মাসে খাইবার জয় করলেন আর অতীতে তাদের যে সকল বিজয়গুলো হয়েছিল সবচেয়ে বড় বিজয় সবচেয়ে বেশি সম্পদ সবচেয়ে বেশি অস্ত্র শস্ত্র প্রচুর পরিমাণে দাস দাসী তারা লাভ করলেন এই খাইবার থেকে আর খাইবারের বিজয়ের পরে সাহাবারা সম্পদশালী হয়ে গেছিলেন তাদের দারিদ্রতা দূর হয়ে গেল অস্ত্রের ঘাটতি সেরে গেল আর ঘাটতি নাই মক্কা অভিযান চালাতে আর কোনো সমস্যা নাই আর যুদ্ধ পরিচালনা করতে অস্ত্রের ঘাটতি আর দেখা দিবে না সাথে সাথে এই বিজয়গুলো আল্লাহ করে দিলেন মুসলমানদের অন্তরে একের পর এক সেই প্রশান্তির ব্যবস্থাগুলো করে দিলেন বাস্তবে কাজের মাধ্যমে সফলতার মাধ্যমে বিজয়ের মাধ্যমে আর এই রুমগুলো আল্লাহ ছিল আল্লাহ পূর্ব থেকে এটা জানতেন আর তার নিজের এলিমের ভিত্তিতেই কত দ্রুত সময়ের ভিতরে পরিকল্পনাগুলো সাজিয়েছেন হুদাই বিয়া সন্ধি করে এসে খাইবারের দখল করা এরপরে অল্প কিছুদিন পরেই আবার কাজা উমরা আদায় করার জন্য প্রস্তুতি নেওয়া পরে জিলকদ মাসে তো আবার উমরা কাজাই করার জন্য গিয়েছিলেন এরপরে সেখান থেকে আসলেন আসার পরে আবার একের পর এক বিভিন্ন অঞ্চলে সাহাবাদের কাফেলা প্রেরণ দাওয়াতি অভিযান যুদ্ধ অভিযান সবগুলো পরিচালিত হতে থাকলো এইভাবেই দিকে দিকে ইসলামের আওয়াজ পৌঁছে গেল বিজয় পতাকা উঠতে থাকলো মুসলমানদের রাষ্ট্রের সীমানা সম্প্রসারিত হতে থাকলো এইভাবে আরবের বিশাল অঞ্চল মুসলমানদের দখলে মক্কা বিজয়ের আগেই চলে এসেছিল শুধুমাত্র মক্কাটা বাকি ছিল যা পরবর্তী বছর অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের মাধ্যমে এটা দান করলেন আল্লাহ সুবাহ তো আল্লাহ সুবাহ নিজ পরিকল্পনায় সবকিছু করেন এই জন্য মুমিনদের সর্বাবস্থায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া আশ্রয় চাওয়া আর আল্লাহ সাহায্য আশ্রয় পাওয়ার জন্য যেই গুণের দরকার সেই গুণাবলী অর্জন করার জন্য নিজেদেরকে তৈরি করা আল্লাহ আমাদেরকে তৌফি দান করুন আমিন কোন প্রশ্ন এখন বর্তমানে কাবা মূলত কারা এখন করেছেন তারা মানে তারা কোন পর্যায়ে কাফের না মুসলিম আরেকটা হলো যে একসাথে কথাটা আর একটা যে যারা হজ করছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্র এসে سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك